দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পড়ে রয় দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যায় দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পড়ে রয় দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যায় দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পড়ে রয় দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান লিখে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গিয়ে যায় দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পড়ে র দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যায় দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশি কত জীবন পড়ে দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যা দেখো আধারে কমরে কাজে মনের শত বিষাদে হাজারো লক্ষ কোটি ভাবি এখন সবে কবে সবাই পাবে অসহয় জ্বালা থেকে পরিত্রাণ দেখো আধারে কমরে কাজে মনের শত বিষাদে হাজারো লক্ষ কোটি প্রাণ ভাবি এখন সবে কবে সবাই পাবে অসময়ে যারা থেকে পরিত্রাণ এখন চোখের ওই বাড়ি ধারা ঝরে ঝরে ঝরে যা জীবনকে করে দেয় অসহায় থাকে সবাই বসে লাভ ক্ষতি না কষে অনাবিল শান্তির আশা তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান রেখে যা তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান নিয়ে যায় দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পরে দেখো না খাওয়া মানুষ গুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যা দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পরে দেখো না খাওয়া মানুষ গুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যা দেখো সময় ঘড়ির কাটা অবিরাম ছুটে চলে দিন চলে আসে দিন যা আসে না তবু কেন সুখের বাতাসি নিয়ে তাদের ভাগে সেই সোনালি সময় দেখো সময় ঘড়ির কাটা অবিরাম ছুটে চলে দিন চলে আসে দিন যায় আসে না তবু কেন সুখে বাতাস নিয়ে তাদের ভাগ্যে সেই সোনালি সময় তবে হবে কবে মধুময় জীবনটা সুখময় রবে না কখনো কেউ হতাশা আসবে কবে ফিরে তাদের ঘরে ঘরে সুখের রঙিন সময় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান লিখে যান তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গেয়ে যান দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পরে দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যায় দেখো চলতি পথের পাশে জীর্ণ শীর্ণ বেশে কত জীবন পরে রয় দেখো না খাওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি রাতে চিৎকার করে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান লিখে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান গেয়ে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান লিখে যায় তাই তাদের জন্য এই মন প্রাণ খুলে গান